আর তারা কি মিথ্যার উপর নয় আমাদের নিহতরা জান্নাতে যাবে এবং তাহাদের নিহতরা জাহান নামে যাবে এটা কি সত্য নয় তিনি বলেন হ্যাঁ অবশ্যই সত্য তখন তিনি তাহলে কেন আমরা এই ধরনের অসম শর্তের ভিত্তিতে চুক্তি করে আমাদের উদ্দেশ্য ছিল উমরা পালন করা সেই উমরা পালন না করি আমরা কেন এখান থেকে ফিরে যাব তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর রাসুল নিশ্চয়ই আল্লাহ আমাকে ধ্বংস করবেন না উমর এত আশ্বস্ত হতে পারছিলেন না মনের মধ্যে খুব বড় ধরনের একটা ক্ষোভ ছিল তিনি এখান থেকে সেই অসন্তুষ্টি নিয়েই উঠে গেলেন গিয়ে আবু বকরের কাছে পুনরায় আবার বললেন যে আমরা কি সত্যের উপর নই আর তারা কি মিথ্যার উপর নয় আমাদের নিহতরা জান্নাতে এবং তাদের নিহতরা জাহান নামে যাবে এটা কি সত্য নয় আবু বকর বললেন হ্যাঁ সবই সত্য তবে তিনি আল্লাহ রাসুল আল্লাহ ওনাকে ধ্বংস হতে দেবেন না রাসুল যে জবাবটা দিলেন আবু বকর সেই জবাবটাই দিলেন এতে বোঝা যায় যে উমর রাজি আল্লাহ আনহুর মধ্যে যে একটা জজবা এসে গিয়েছিল যে কুফফারদের প্রতি ওনার যে একটা প্রচন্ড একটা বিদ্বেষ এবং ঘৃণা ছিল সেই কুফফারদের সাথে যুদ্ধ না করে ফিরে যাওয়াটাকে তিনি সহ্য করতে পারছিলেন না ওনার মধ্যে সেই স্প্রিটটা ছিল এটা রাসুলের অবাধ্যতা তো নয় এটা শুধুমাত্র একটু অভিমান এবং ওনার মনের মধ্যে যে কুফফারদের বিরুদ্ধে প্রচন্ড একটা কূপ সেই কূপটার বহি প্রকাশ ঘটেছে এর মধ্যে এখানে রাসুল্লাহ সাল্লু আলহামের অবাধ্যতা উদ্দেশ্য ছিল না এই অবস্থায় আল্লাহ সুবাহান মোমিনদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করলেন তিনি আল্লাহ যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন তিনি আল্লাহ যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন তাদের ইমানের সাথে যেন আরো ইমান বৃদ্ধি লাভ করে বলিল্লাহি জুনুদ সমাওয়াতি বল আউট আসমান এবং জমিনের সকল সৈন্যবাহিনী আল্লাহর আল্লাহ আলিমান হাকিমা আর আল্লাহ হচ্ছেন সুবিজ্ঞ ও বিজ্ঞানী আল্লাহ সুবাহান এখানে হুদাই বিয়ার এই সন্ধি অথবা হুদাই বিয়ায় যে বায়াতের রেদওয়ান আমি গতকাল কি এই কথাটা বলেছি বর্ণনাকারীদের মধ্যে এই দুইটি কথা এসেছে কেউ বলেছেন ওই সন্ধিটাই প্রকাশ্য বিজয় আর কেউ বলেছেন ওই বায়াতটা হল প্রকাশ্য বিজয় আর এই বায়াতের বায়াতে রদওয়ানের গুরুত্বটা সবচেয়ে বেশি ছিল এজন্য যে সেখানে বায়াতটা হয়েছিল জিহাদের উপর অথবা মৃত্যুর উপর সকলে জীবন পন্দ্র লড়াই করার জন্য সেখানে বায়াত নিয়েছিলেন বদরি সাহাবিদের মর্যাদা অনেক বেশি কিন্তু ওই গাছের নিচে বসে যারা বায়াত নিয়েছিলেন হুদাই বিয়ায় তাদের মর্যাদাও কিন্তু কম নয় আমরা দেখি যে হজরতে কাবিবনে মালিক যিনি তবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি এই ব্যাপারে তিনি বলেছেন যে আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে যুদ্ধে অংশ গ্রহণ করা থেকে কোনো যুদ্ধেই আমি বিরত থাকিনি তবে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি এই জন্য যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকে তিরস্কারও করা হয়নি কারণ সেটা কোনো উদ্দেশ্য ছিল না যুদ্ধ করার এটা ছিল একটা বাণিজ্যিক কাফেলাকে শুধুমাত্র নিজেদের অধিকারে নিয়ে আসার জন্য সে অভিযান এই জন্য বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করেছিলেন তারা তো মর্যাদার অধিকারী হয়েছেন কিন্তু যারা অংশগ্রহণ করতে পারেননি বা করেননি তাদেরকে ব্যাপারে কোনো প্রকারে দোষারোপ করা হয়নি তখন তিনি বললেন আমি বায়াতের দোয়ানে অংশগ্রহণ করেছিলাম সেই হুদাই বিয়ার বায়াতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং এটাকে আমি ওই বদরের সেই মর্যাদার চেয়ে কম মনে করি না এটা আমার বড় ধরনের এক সৌভাগ্য যে আমি ওই বায়াতে অংশগ্রহণ করতে পেরেছিলাম এই জন্য এই বায়াতে রেদওয়ানে যারা অংশগ্রহণ করেছিলেন ওই চোদ্দশো প্রায় এই সাহাবিদের মর্যাদাও অনেক বেশি বিভিন্ন সময়ে এই সাহাবিদের মাধ্যমে কোনো বর্ণনা আসলে কোনো হাদিস বর্ণনা হলে সেখানে এই কথাটা বিশেষভাবে উল্লেখ করা হয় যে উনি বাইয়াতে রেদওয়ানের একজন ছিলেন অর্থাৎ এটা মর্যাদাপূর্ণ যে চোদ্দ চোদ্দশো জন এখানে ছিলেন তাদের মধ্যে উনি একজন এই মর্যাদা বোঝানোর জন্য এই বর্ণনাটি দেওয়া হয় তো এখানে আল্লাহ সুবাহ সাহাবাদের মধ্যে তাদের অন্তরে একটা প্রশান্তি নাজিল করে দিয়েছিলেন এর একটা ঘটনাও এমন ঘটে গিয়েছিল যে গতকাল আমি এটা বলেছি যে হজরত উসমান রাজু আল্লাহ তালানহুর মৃত্যু সংবাদ যখন পৌঁছল তখন সেখানে একটা অস্থিরতা দেখা দিয়েছিল অস্থিরতা এবং উত্তেজনা উভয়টাই সেখানে মধ্যে দেখা দিয়েছিল যদি তাদের এই আবেগ আর উত্তেজনার কারণে সেখানে একটা যুদ্ধ বেঁধে যেত তাহলে এর ফলাফল যে কি হতো আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ যেহেতু দিনে হককে বিজয়ী করার উদ্দেশ্য নিয়েই তিনি সকল কাজগুলো মুসলমানদের দ্বারা সম্পাদন করেন এই জন্য এই দুই বছর পর যেখানে দশ হাজার লোক নিয়ে এখানে প্রবেশ করবেন এটা আল্লাহ জানেন এই চোদ্দশো জন দিয়ে এখানে যুদ্ধ করে এখানে তাদেরকে বিপদে পেলে তো লাভ নেই কারণ এদের দ্বারাই তো বাকি দশ হাজার লোক তৈরি হয়ে আসবে এই জন্যই এই চোদ্দশো জনকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়া দরকার এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ তার সেই পরিকল্পনা মাফিক এই কাজটা করেছেন কিন্তু তাদের সাহাবাদের মধ্যে যে একটা উত্তেজনা ছিল এখানে যুদ্ধ করার একটা অভিপ্রায় ছিল যদি তাদের এই উত্তেজনাটা এই পর্যায়ে থাকতো এক পর্যায়ে যুদ্ধ বেঁধে যেত তাহলে পরিণাম আল্লাহ জানেন কি হতো তাদের মধ্যে আল্লাহ সুবাহ তখন এক প্রশান্তি নাজিল করে দিলেন তাদের মধ্যে যে এই ধরনের একটা স্পৃহা ছিল যুদ্ধের জন্য তাদের মধ্যে যে একটা প্রচন্ড আগ্রহ পয়দা হয়ে গিয়েছিল আল্লাহ তাদের মধ্যে প্রশান্তি নাজেল করে দিলেন যেই কারণে রাসুল্লাহ সাল্লু আলহাম যেই ফায়সালা করলেন বাহ্য তো তারা দেখতে পাচ্ছেন এই ফায়সালাটি তাদের বিপক্ষে কিন্তু এরপরও তারা মেনে নিতে পেরেছেন আল্লাহ তাদের মধ্যেই সেই প্রশান্তি নাজিল করার কারণে আর যে কারণটা ছিল আল্লাহ এই বায়াত অথবা এই চুক্তি এই দুইটার মধ্যে যে কোনো একটি হোক অথবা উভয়টি হোক এটাকে মুমিনদের ইমান বৃদ্ধির একটা কারণ বানিয়েছেন বলছেন লিয়াস দাদু ইমান ইমানহীন তাদের মধ্যে তো ইমান আছেই এর দ্বারা যেন তাদের ইমান আরো বৃদ্ধি হয় ইমানটাকে আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ এটা করেছেন তো ইমান বারে কমে ইমান এক অবস্থায় থাকে না প্রত্যেক মুমিন ব্যক্তি যদি তার ইমান নিয়ে যদি ভাবে চিন্তা করে সে নিজেই বুঝতে পারবে তার ইমানের অবস্থা সবসময় একরকম থাকে না ইমান বাড়ে এবং কমে কিন্তু কিছু কিছু বাতিল ফেরকার আকিদা হল যে ইমান যখন এসে যায় তখন এটা আর বাড়েও না কমেও না কিন্তু এদের হলো বাতিল আকিদার কারণে তারা এটা মনে করে কিন্তু কোরআন মজিদে বিভিন্ন জায়গায় ইমান বাড়া কমার কথা বর্ণনা করা হয়েছে স্পষ্টভাবে যেমন এইখানে ওটা বলা হয়েছে লিয়াস দাদু যেন বৃদ্ধি পায় ইমান ইমানহিম যেন বৃদ্ধি পায় ইমান তাদের নিজেদের ইমানের সাথে তাদের মধ্যে যে ইমানটা আছে সেই ইমানের সাথে যেন আরো ইমান বৃদ্ধি পায় অর্থাৎ ইমানের মধ্যে তাদের একটা বলিষ্ঠতা আসবে ইমানের একই অবস্থা যে থাকে না আমরা সাহাবাদের মধ্যে ওটা দেখতে পাই একবার একজন সাহাবা হজরত আবু বকর রাজিয়াল্লাহানহুর কাছে গিয়ে বললেন আমি তো মুনাফেক হয়ে গেছি তো তিনি বললেন যে তুমি কিভাবে মুনাফেক হলে তিনি বললেন যে আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যতক্ষণ থাকি সেই সময়ে আমার ইমানের যেই অবস্থা হয় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুল ছাড়া আর কোনো কিছুই আমার ভাবনায় থাকে না এমনকি আমার পরিবার পরিজনে সবকিছুই গুরুত্বহীন হয়ে যায় কিন্তু যখন রাসুলের কাছ থেকে যখন আমি বাড়িতে আসি তখন আস্তে আস্তে আমার পরিবার পরিজন আমার এই ধন সম্পদ বাড়িঘর এগুলোর প্রতি আমার আগ্রহ বেড়ে যায় রাসুলের কাছে থাকার সময় ইমানের যেই অবস্থা থাকে বাড়িতে আসার পর ওই অবস্থা থাকে না তাহলে ইমান যেহেতু আমার একই অবস্থায় থাকে না তাহলে তাই মুনাফিক হয়ে গেছি আবু বকর রাজি আল্লাহানু বললেন তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি আমারও তো এই মন অবস্থা হয় দুজন রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলহ্লাম আমরা তো মুনাফিক হয়ে গেছি তিনি অবাক হয়ে বললেন তোমরা আবার কিভাবে মুনাফিক হলে তখন তাদের অবস্থা বর্ণনা করলেন তখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন আমার কাছে থাকতে তোমাদের ইমানের যেই অবস্থা হয় অর্থাৎ তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসুলই সবচেয়ে বেশি প্রিয় তোমাদের কাছে মনে হয় দুনিয়ার অন্য সব কিছু উঠছে যদি তোমরা বাড়ি গড়ে যাওয়ার পরও তোমাদের ইমানের এই অবস্থা থাকত তাহলে যখন রাস্তায় তোমরা চলতে আল্লাহ রহমতে ফেরেস্তাগণ তোমাদের হাত ধরে মুসাফা করত তাহলে এখানে দেখা যায় যে ইমান বাড়ে কমে রাসুলের কাছে থাকলে তাদের ইমান বৃদ্ধি পায় বাড়িতে গেলে ইমান কমে ইমান বাড়া কমার এই দলিল কোরআন মজিদেও আছে আর রাসুল সাল্লু আলাইসাল্লামের সাহাবাদের মাধ্যমে এটা প্রমাণিত তো আল্লাহ সুবাহ এই বায়াতের রেদওয়ান আর এই যে সন্ধি এটা করালেন এটার দ্বারা আল্লাহ বলছেন যে এর মাধ্যমে ইমানদারদের ইমান আরো বৃদ্ধি পাবে কিভাবে বৃদ্ধি পাবে আমরা দীর্ঘদিন দেখলাম যে তারা দিনের দাওয়াত দিলেন ইসলাম প্রচার প্রসারে ব্যস্ত থাকলেন ইসলামের জন্য যুদ্ধ করলেন এটা তো ষষ্ঠ হিজরি সনের ঘটনা এর আগে তো বদর উহুদ খন্দক এই সবগুলো তো হয়ে গেছে সো এর আগে এত যুদ্ধগুলো করলেন ইসলামের যতটুকু শক্তি অর্জিত হয়েছে এই সন্ধির পরে পরের যে দুইটি বছর পাওয়া গেল এই সময়ে ইসলামের শক্তি বৃদ্ধির আনুপাতিক হার অনেক অনেক গুণ বেশি হয়ে গেছে মক্কায় তেরো বছর মদিনায় আবার আরো দুই বছর এই পনেরো বছরে যুদ্ধ করার উপযোগী লোকের সংখ্যা তৈরি হয়েছিল খুব বেশি নয় প্রথম যুদ্ধে তিনশো তেরো জন অংশগ্রহণ করেছিলেন আরো যদি যুদ্ধ থেকে বিরত থেকে থাকেন এদের সংখ্যাও দুই একশোর উপরে নয় পনেরো বছরে কিন্তু এরপরে আরো চার বছরে সংখ্যা খুব একটা বৃদ্ধি পায়নি সেখানে উহুদের যুদ্ধে সেখানে মুঠ রওনা দিয়েছিলেন কতজন সেখানে মাত্র সাতশো জনের মতো শেষ পর্যন্ত টিকেছিলেন এরপর আমরা দেখতে পাই মক্কা বিজয়ের দিন সেখানে দশ হাজার হয়ে গেল এই পরের দুই বছরে এত সংখ্যা বৃদ্ধি হল এর দ্বারা যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় তখন এই মুমিনদের প্রশান্তি লাভ করে তাদের অন্তরে প্রশান্তি আসে তাদের ইমান বৃদ্ধি হয় এই জন্য এরপরে দুই বছরে আল্লাহ যে বিজয় দেবেন মক্কা বিজয় দেবেন এটা তারা জানতেন না কিন্তু এই সন্ধির ফলেই শুধুমাত্র এটা সম্ভব হয়েছিল আল্লাহ এই পরিকল্পনা করে রেখেছিলেন এই জন্য এই এটার দ্বারাই তারা যেহেতু মক্কা বিজয় লাভ করেছেন আরবের বিভিন্ন অঞ্চলে তারা দিনের প্রচার প্রসার ঘটিয়েছেন বিভিন্ন গুত্রগুলো ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে এর দ্বারা তাদের ইমান বৃদ্ধি পেয়েছে এটা দ্বারা আল্লাহ তাদের ইমানের সাথে আরো ইমান বৃদ্ধি করতে চেয়েছেন এবং আল্লাহ তাই করেছেন আসমান এবং জমিনের সকল বাহিনী সমূহ আল্লাহর আল্লাহর অসংখ্য সৈন্যবাহিনী আছে আল্লাহর বাহিনীর কোনো অভাব নেই আল্লাহ যে কোনো সময় আল্লাহর যে কোনো অবাধ্য জাতিকে তিনি মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন আল্লাহর এক গজবের ফিরেস্তা পাঠিয়ে যদি ওই কুরাইশদের কাছে একটা চিৎকার শুধু দেওয়াতেন সবগুলোই হুমড়ি খেয়ে পড়ে যেত না আল্লাহর এ ধরনের ঘটনা তো ঘটিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে পারেন আল্লাহর বাহিনীর কোন অভাব নেই হাতির বাহিনী আব্রাহাত এই বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর ক্ষুদ্র একটা বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন আবাবিল পাকি এগুলো যেন এসেছিল জঙ্গি বিমান হয়ে জঙ্গি বিমানের উপর তো এসে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই আব্বাবিল পাটিগুলো আল্লাহ সুবাহ এই বাহিনী এগুলো এই ধরনের বাহিনীর তো আল্লাহর কোন অভাব নেই নমরুদের মোকাবেলায় আল্লাহ মাত্র মশার বাহিনী ব্যবহার করেছেন মশাকে আল্লাহ বাহিনী হিসেবে ব্যবহার করেছেন মশার মোকাবেলায় নমরুদের বাহিনী সেখানে টিকে থাকতে পারল না পরাজিত পরাভূত হয়ে নেস নাবুদ হয়ে গেল আর শেষ পর্যন্ত ওই শক্তিধর বাদশাহ নমরুদ এক লেংরা মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার জীবন তাকে সাঙ্গ করল আল্লাহর এই বাহিনীর কোনো অভাব নেই যে কোনো সময় যে কোনো বাহিনী পাঠিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে যেতে পারেন ফেরাউনের এই বাহিনীকে আল্লাহ এই তার পানির বাহিনী দ্বারা তাকে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন অবাধ্য জাতিকে আল্লাহ পাতল নিক্ষেপ করে ধ্বংস করেছেন জরু বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন ফেরেস তাদের তারা ভূমি উলট পালট করে দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন আল্লাহর বাহিনীর কোন অভাব নেই আসমান এবং জমিনের মধ্যে যত বাহিনী রয়েছে সবগুলো আল্লাহর আল্লাহর অবাধ্য জাতিগুলোকে তিনি সায়স্তা করার জন্য ইচ্ছা করলে তার সেই বাহিনী দিয়ে তিনি সায়স্তা করতে পারতেন কিন্তু আল্লাহ সুবাহ যেই জিনিসটি করতে চান সেটা হল ইমানদারদের ইমান পরীক্ষা করতে চান আল্লাহ যদি কুফরদেরকে দমন করেন মুমিনদের কাজটা কি তারা যে মুমিন এর প্রমাণটা কি তাদের ইমানের প্রমাণ দেওয়ার জন্যই আল্লাহ এই মুমিনদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবাহ আল্লাহ দুশ্মনদেরকে দমন করার জন্য মুমিনদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা মুমিনদের কল্যাণের জন্য এর দ্বারা আল্লাহর দিনের কোনো কল্যাণ উদ্দেশ্য নয় আল্লাহ যদি চাইতেন আল্লাহর দিনকে সমগ্র বিশ্ব জগতে সকল মানুষ জিন সকলের উপর এককভাবে নিরঙ্কুশভাবে তিনি বিজয়ী করে রাখতে পারতেন কিন্তু মানুষ তারা ইমান আনার দাবি করে জান্নাত পাবে কেন কেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে তারা কাজই করল না পুরস্কার কিসের যে পরীক্ষা দিল না তার আবার রিজাল্ট কিসের আল্লাহ সুবাহ এর দ্বারা মুমিনদেরকেই পুরস্কৃত করতে চান যে মুমিনদেরকে দায়িত্ব দিয়েছেন যেটা আল্লাহ নিজেই করতে পারেন এটা মুমিনকে দিয়েছেন তোমরা এটা করো যারা করবে তাদেরকে তিনি পুরস্কার দিবেন তাদের বিনিময় দিবেন তাদেরকে জান্নাত দিবেন আর যারা করবে না তাদেরকে ওই কুফারদের সাথে মিলিয়ে দেবেন তারা তাদেরই দলভুক্ত হয়ে যাবে এর মাধ্যমে প্রমাণিত হবে যে কে ইমানদার আর কে কাপের সে ইমানের পরীক্ষাটা এটা তা আল্লাহ সুবাহ তার নিজের বাহিনী দিয়ে তিনি পারতেন কিন্তু নিজে না করে মুমিনদেরকে দিচ্ছেন এর দায়িত্ব এই জন্য তার ইমানটাকে তিনি যেন বাছাই করে গ্রহণ করতে পারেন ওকান আল্লাহ আলিমান হাকিমা আর আল্লাহ হচ্ছেন সুবিজ্ঞ কৌশলী তিনি সব কিছু জানেন তিনি যে কাজ করেন সব কিছু সম্পর্কে তিনি জেনে বুঝেই করেন আর কাজগুলো এত বিজ্ঞানময় ত্রুটি মুক্ত যে তিনি সবচেয়ে আধুনিক যুগোপযোগী কল্যাণকর সঠিক যেটা সেটাই তিনি করেন আল্লাহ সুবাহ তিনি যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেন যা কিছু করতে চান কোনো কিছুর মধ্যেই কোনো ত্রুটি নাই সেগুলো সম্পূর্ণ ত্রুটি মুক্ত ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما আর এই জন্য আল্লাহ এটা করেছেন যেন মুমিন নারী পুরুষকে তিনি এমন জান্নাতে প্রবেশ করাতে পারেন যার নিচ দিয়ে জরনা দ্বারা প্রবাহিত এবং তিনি তাদের সকল গুণাগুলো ক্ষমা করে দিতে পারেন তাদের থেকে দূর করে দিতে পারেন আর আল্লাহর কাছে এটাই হল সবচেয়ে বড় সফলতা এই আয়াতটি ওই সময় নাজিল হয় যখন হুদাইবিয়া থেকে ফিরার পথে সুরায় ফত নাজিল হচ্ছিল তখন উমর রাজি আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে একটি প্রশ্ন করছিলেন আর তিনি জবাব দিচ্ছিলেন না তিনি তিনবার প্রশ্ন করলেন তিনবারই তার কোনো জবাব দিলেন না উমর রাজি আল্লাহ তখন নিজেকে দীক্ষার্থীতে থাকলেন উমরের মা হারিয়ে যাক তাদের এটা আরব বাগদারা উমরের মা হারিয়ে যাক যে উমর বারবার প্রশ্ন করে রাসুলকে বিরক্ত করছে আর তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন না উমর নিজেকে তিরস্কার করে করে তিনি শঙ্কিত হয়ে গেলেন যে উমরের আচরের আচরণের কারণে আল্লাহ কুরানের কোন আয়াত নাজেল করে দেন কিনা এই আশঙ্কায় তিনি তার বাহনটাকে দ্রুত ছুটালেন এবং সকলের আগে চলে গেলেন কিছুক্ষণ পরই একজন ব্যক্তি উমরকে ডাকতে থাকত তার নাম ধরে উমর সাথে সাথে জবাব দিলেন এবং তিনি বললেন হে উমর রাসুল্লাহ সাল্লু আপনাকে ডাকছেন তখন উমর ওই সংখ্যা নিয়েই রাসুলের কাছে আসলেন যে হয়তো রাসুলের কাছে আমার এই ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে গেছে যখন উমর আসলেন তখন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বললেন যে আল্লাহ সুবাহ এখন কোরআনের এমন আয়াতগুলো নাজিল করেছেন যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এ সব কিছুর চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় এই বলে তিনি এই প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করলেন গতকাল যে আমি এগুলো আলোচনা করেছিলাম তো উমর সহ অন্য সাহাবারা শুনলেন শোনার পর তারা বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলহ্লাম আল্লাহ আপনার মর্যাদা বর্ণনা করে আয়াতগুলো নাজিল করেছেন এই জন্য আপনাকে আপনাকে মুবারকবাদ জানাই এগুলো তো আপনার জন্য আমাদের জন্য আল্লাহ কি নাজিল করলেন এত সব দেখছি আপনার জন্য কিন্তু আমাদের জন্য কি ওই তখন এই আয়াতটির সাথে সাথে নাজিল হয় এবং এই পাঁচ নাম্বার আয়াতটি সুরাতুল হাতের আয়াতটি তখন শুনিয়ে দিলেন এটা হলো তোমাদের জন্য যে আল্লাহ এই হুদাই বিয়ার সন্ধি এবং এই বায়াতের দোয়ানের মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামকে যেমন মর্যাদার উঁচু আসনে সমাসীন করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে সকল প্রকারের নিয়ামত এবং অনুগ্রহ ওনার জন্য যেমন দিয়েছেন সাথে সাথে এর দ্বারা আল্লাহ মুমিন নারী পুরুষের জন্য যেই ব্যবস্থাটা করেছেন সেটা হল আল্লাহ যেন এই বায়াতের মাধ্যমে যারা এই বায়াতের দোয়ানে অংশগ্রহণ করলো রাসুলের কাছে বায়াত করলো ওই সাহাবারা তাদের মধ্যে যারা ছিলেন সে সকল নারী পুরুষকে আল্লাহ যেন জান্নাতে প্রবেশ করাতে পারেন এ আয়াতের বাক্যটা হলো সম্পূর্ণভাবে সাধারণ এই জন্য এটা খাস নয় ওই বায়াতের দোয়ানের ওই চোদ্দশো জনের জন্য যে শুধু এই চোদ্দশো জনের জন্যই শুধু এই আয়টি নাজিল হয়েছে এটা খাস নয় এটা হলো সকল মুমিনের মুমিন মুমিনাতের জন্য আম কেয়ামত পর্যন্ত যত মুমিন নারী পুরুষ সকলের জন্য এটা আম যারা রাসুল্লাহ সাল্লু মাধ্যমে আল্লাহ যে দিনকে বিজয়ী করেছেন সেই দিনকে যারা আঁকড়ে ধরে থাকবে এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে এই দিনকে বিজয়ী করার জন্য তিনি জিহাদ করেছিলেন যারা এই জিহাদ করবে সেই সকল মুমিনদের জন্য এটা আম সকলের জন্য এটা আম করে সাধারণ করে দেওয়া হয়েছে যে লিউদ খিলাল মিনিন আওয়াল মিনাত আল্লাহ সকল মুমিন নারী এবং পুরুষকে যেন প্রবেশ করাতে পারেন জান্নাতিং তাজরিমিং তাহাতি আলানহার এমন জান্নাতে যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় খালিদিন ফিহা এবং সেখানে তারা চিরকাল থাকবে এটাই মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক মর্যাদার আর সাথে সাথে আল্লাহ যেন তারা যত ভুল ত্রুটি করে গুণাখাতা করে না ফরমানি করে সবগুলো যেন এর দ্বারা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এর থেকে তাদেরকে পবিত্র করে নিতে পারেন সকল অপরাধ সমূহ তাদের থেকে দূর করে দিতে পারেন তারা যাতে সম্পূর্ণ নির্দোষ হয়ে যায় পবিত্র হয়ে যায় এই জন্য আল্লাহ এটা করেছেন মুমিন নারী পুরুষ যারা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের পূর্ণ আনুগত্যশীল হবে বায়াতের দুমানে অংশগ্রহণ করে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গাছতলায় বায়াত নিয়েছিলেন সেই বায়াতের মধ্যে তাদের যে শপথ ছিল যে রাসুল্লাহ সাল্লাসাল্লামের নির্দেশে তারা জীবন পণ লড়াই করবেন যুদ্ধ করবেন যতক্ষণ না তাদের মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করবেন এই শপথ নিয়েছিলেন এই শপথ যে মুমিন নারী পুরুষ নিবে আর তাদের গান মাল দিয়ে মৃত্যু পর্যন্ত যুদ্ধের উপর করার শপথ নিয়ে অটল থাকবে তাদেরকে আল্লাহ ওই জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত এবং তাদের সকল অপরাধগুলো গুণাগুলো সবগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন তাদেরকে পবিত্র করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এটা মুমিনদের কত বড় গুণ এবং বৈশিষ্ট্য এত মর্যাদা এখানে বর্ণনা করা হয়েছে কোন মুমিনগণ ওই যে কেউ আমি ইমানদার দাবি করল তাহলেই তার এই দাবিটার কথাই এখানে বলা হয়নি যারা রাসুল উল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে বায়াতের দোয়ানে শপথ নিয়েছিলেন তাদের শপথের যে স্প্রিটটা ছিল ওই স্প্রিটের উপর যারা অটল হবে এই ধরনের শপথ যারা নিবে সে কেয়ামত পর্যন্ত যারাই আসুক যে আল্লাহ দিনের পথে তারা আমরণ জিহাদ করবে এই শপথ যারা নিবে তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন তাদের মর্যাদা কি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন তাদের আর কোনো গুণা কথা থাকবে না আর তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে আর সেখানে তারা চিরকাল থাকবে জান্নাতের বর্ণনাগুলো এর আগে আমি এক আলোচনায় করেছি জান্নাতে কি নিয়ামতরা যেগুলো আল্লাহ দেবেন এটা কিন্তু এর আগে আলোচনা হয়েছে সেহেতু আমি এখন ওই বিষয়গুলো আর আলোচনা করছি না এটা আলোচনা করলে আবার আজকের আলোচনা এখানে শেষ হয়ে যাবে তো আগের ওই আলোচনাগুলো যদি খেয়াল রাখতে পারেন আর পরে যদি শুনেন তাহলে ওটা আবার স্মরণ হয়ে যাবে এরপর আল্লাহ বলছেন ওয়াকান আজিমা আর আল্লাহর কাছে এটাই হলো সবচেয়ে বড় সফলতা মুমিনদের আর কিছু প্রয়োজন আছে নাকি আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন আর তাকে যদি জান্নাতে তার বাড়িঘর তৈরি করে দেন জান্নাতের সকল নিয়ামত রাজি তাকে দান করেন আর সেখানে যদি চিরকাল থাকতে দেন আর কখনো বের করে দেন না এর চেয়ে বেশি চাওয়ার মতো কিছু কি মুমিনের থাকতে পারে আর কিছুই তো দরকার নাই আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা বড় ধরনের কামিয়াবি বড় সফলতা আল্লাহ মুমিনদের জন্য যে সফলতা নির্ধারণ করছেন এটা আল্লাহর কাছে এই মুমিনদের জন্য এই সফলতাটাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ সুবাহ একদিকে মুমিনদের জন্য ওয়াদা করলেন তা ক্ষমা করে দেবেন জান্নাতে প্রবেশ করাবেন চিরস্থায়ী ভাবে থাকতে দেবেন নিয়ামতের কথাগুলো বললেন এরপরও নিজেই আবার ঘোষণা করেন এটা হচ্ছে আল্লাহর কাছে মুমিনদের যে মর্যাদা এই মর্যাদার মধ্যে সর্বোচ্চ মর্যাদা এটা তাহলে সেখানে যখন এই ফৌজন আজিম যখন আল্লাহ বলছেন তাহলে এখানে মুমিনদের জন্য আরো কত যে নিয়ামত রাজি আল্লাহ রেখেছেন কেউ কোনদিন তার কল্পনাও করতে পারেনি ওয়ালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাফার আলা কলবে বাসার আল্লাহ জান্নাতে মুমিনদের জন্য এমন নিয়ামত রাজি রেখেছেন যা কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই মানুষের কোনো কান কখনো শুনে নাই আর মানুষের অন্তর কোনোদিন তা ভাবেও নাই এমন নিয়ামত আল্লাহ রেখেছেন জীবনে তার কোনো চোখ দিয়ে পৃথিবীতে এমন কিছু দেখে নাই এমন নিয়ামত সেখানে আছে কান দিয়েও কোনোদিন শুনে নাই যে কেউ উচ্চারণ করেছে এমন নিয়ামতের কথা দুনিয়া থাকতে শুনে নাই কখনো আর এমন নিয়ামত থাকতে পারে তার কল্পনা শক্তিতেও কখনো আসেনি এবং সেই নিয়ামত আল্লাহ জানেন কি আসলে আমরা এটা ভাবতেও পারিনি কোনো এমন নিয়ামত রাজি সেই জান্নাতে রেখেছেন আল্লাহ এই মুমিনদের জন্য আর এটা কি আল্লাহ বলছেন তাদের জন্য বিরাট সফলতা এই সফলতার জন্য এই রিজাল্ট পাওয়ার জন্য মুমিনরা পরীক্ষা দেবে সেই পরীক্ষাটাই হল তাদের আমরণ আল্লাহর পথে যুদ্ধ করার বাইয়াতের দোয়ানের মধ্যে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 করে তাদেরকে তিনি শাস্তি দেবেন আলাইহিম দাইরাতুসাউ মন্দ আবর্তন তাদের উপর আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়েছেন এবং তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন আর এটা কতই খারাপ আবাসস্থল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা মুমিনদের মর্যাদা বর্ণনা করার পর এর বিপক্ষে যারা আছে কারা মুনাফিক নারী পুরুষ মুশ্রিক নারী পুরুষ উভয়কে একসাথে বলা হয়েছে আল্লাহ এদের সকলকে শাস্তি দেবেন মুনাফিক নারী পুরুষ এবং মুশ্রিক নারী পুরুষ এদের সকলকে আল্লাহ শাস্তি দেবেন এদের অবস্থাটা বলছেন তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে অর্থাৎ আল্লাহর হুকুম হাকাম সম্পর্কে তারা মন্দ ধারণা পোষণ করে খারাপ ধারণা পোষণ করে আল্লাহর হুকুম হাকাম আইন কানুন আল্লাহ নিজের পক্ষ থেকে মানব জাতির পালনের জন্য যা দিয়েছেন এটাকে তারা মন্দ মনে করে তাদের অনুপযোগী মনে করে তাদের জন্য এটা উপযুক্ত হয়নি মনে করে এবং এটা পালন করা উচিত নয় বলে তারা মনে করে শুধু এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন এই মুনাফিক নারী পুরুষ এবং মুশ্রিক নারী পুরুষ এক হলো মন্দ ধারণা আল্লাহ সম্পর্কে সেটা হলো আল্লাহ সুবাহ তার নিজের ব্যাপারে নিজের পরিচিতি যেইভাবে পেশ করেছেন তারা আল্লাহর ব্যাপারে আল্লাহর দেওয়া সেই পরিচিতিটাকে হুবহু গ্রহণ করে না বরং আল্লাহর কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাহর সৃষ্টি করা অন্য সৃষ্টির মধ্যে তারা এটা আরোপ করে তাদের মধ্যে ভাগ বন্টন করে দেয় এর মাধ্যমে তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করেন কারণ আল্লাহ তো সকল সৃষ্টির অক্ষমতার ঊর্ধ্বে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আছে অক্ষমতা সীমাবদ্ধতা কোন সৃষ্টির মধ্যেই পরিপূর্ণতা নাই সবকিছুর মধ্যে আল্লাহ অক্ষমতা রেখেছেন সীমাবদ্ধতা রেখেছেন তার একটা পর্যায়ে আছে এরপর আর কিছু করতে পারে না কিন্তু আল্লাহ সুবাহান আহ হচ্ছেন অসীম যার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই আল্লাহ সুবাহান আহ সেই কোন অক্ষমতা নাই তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী তিনি যা ইচ্ছা তাই করেন তো তারা সেই অসীম সত্তার গুণাবলীকে সসীম সৃষ্টির মধ্যে তারা আরোপ করে আল্লাহকে ক্ষমতাহীন করতে চায় আল্লাহ সম্পর্কে তারা মন্দ ধারণা পোষণ করে আল্লাহ সুবাহান মানুষ সৃষ্টি করেছেন আর মানুষের জন্য যেই ধরনের আইন কানুন বিধি বিধান প্রয়োজন মানব প্রকৃতির জন্য যেটা উপযোগী আল্লাহ সেটাই দিয়েছেন কারণ সৃষ্টি করেছেন তিনি তিনি জানেন এই সৃষ্টি কোন আইনটা তার দরকার কোন আইনটা মেনে চলতে সে পারে কোনটা তার উপযোগী তিনি সবচেয়ে উত্তম ভাবে জানেন আর এই মুনাফিক নারী পুরুষ এবং মুর্শিক নারী পুরুষ এরা আল্লাহ সম্পর্কে এই মন্দ ধারণা পোষণ করে যে আল্লাহ এমন বিধান দিলেন যে আজকের যুগে আমরা এটা মানতে পারি না এমন আইন কানুন দিলেন যেটা মানলে কোন বিপদে পড়তে হয় এই খারাপ ধারণা পোষণ করে আল্লাহ সম্পর্কে আল্লাহর আইন কানুন আল্লাহর দিন আল্লাহর বিধান সম্পর্কে হুকুম হাকাম সম্পর্কে তারা নিজেরা নিজেদের মতো করে তারা মত প্রয়োগ করে আর এটাই হলো হলো আল্লাহর প্রতি তাদের মন্দ ধারণা আর এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন আল্লাহ বলছেন ওয়াইহাজিবাল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত আজওয়ানিনা বিল্লাহি যান্নাস আল্লাহ শাস্তি দেবেন ওই সকল মুনাফিক নারী পুরুষ আর মুশ্রিক নারী পুরুষ যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে আসলে সকল মন্দ আবর্তন এগুলো তাদের নিজেদের উপরই পতিত অর্থাৎ তারা নিজেদের জন্য কল্যাণকর উপযুক্ত উত্তম যা কিছু তারা মনে করে এটাই সবচেয়ে মন্দ আর এই মন্দের মধ্যে তারাই পতিত তাদের নিজেদের বানানো আবিষ্কৃত যত প্রকারের মত পথ যত বিধি বিধান আইন কানুন সেইগুলো তারা নিজেরা তৈরি করে কিন্তু সেটার যাতা করলে তারাই আবার পিষ্ট হয় এটা তাদের মধ্যে আবার পতিত হয় এরা এত বেকুব যে চুকের সামনে দেখে দেখেও শেষ পর্যন্ত শিখে না আমরা যদি একটু চিন্তা করি আমাদের এই দেশে এক একটা তাগুত ক্ষমতায় যায় আর তার প্রতিপক্ষ তাগুতকে দমন করার জন্য তারা আইন তৈরি করে তখন এই বুর্বকগুলো তাদের মাথায় ওইটা আসে না যে আইনটা এখন তৈরি করলো সে যদি ক্ষমতায় না থাকে এই আইনটা তো তার উপরই আবার এটা প্রয়োগ করা হবে ওই সময় ক্ষমতার মদমত্তে এমন বিবুর থাকে মাথাল তাকে ক্ষমতা তাদেরকে মাতাল বানিয়ে দেয় জ্ঞান হারা করে ফেলে দেয় মদ্যপের মতো আচরণ করে তখন তার ওই মাথা এটা থাকে না কিন্তু বাস্তবে তার উপরই এটা পতিত হয় এখন দেখছেন সন্ত্রাস দমন আইন এখন এই এখন যে একটা সন্ত্রাস দমন আইন এটা তৈরি করেছিল কারা চার দলীয় জোট সরকার খালেদার সরকার এটা তৈরি করেছিল করেছিল আওয়ামী লীগকে দমন করার জন্য কিন্তু সেই সন্ত্রাস দমন আইনের দাতা চলে এই জামাত বিএনপি এখন পিষ্ট হচ্ছে জেলখানায় তাদের হাজার হাজার নেতা কর্মী আজকে কোন আইনে তাদের তৈরি করা ওই আইনে আর ওই আইনটা তারা যতটুকু শাস্তি তারা নিজেরা নির্ধারণ করে রেখেছিল এরা ওইটার সাথে শাস্তির মাত্রা আর একটু বাড়াচ্ছে এই বেহকুফ গুলো আর বুঝতেছে না যদি এই কয়দিন পরে এরা আবার ক্ষমতাচ্যুত হয় তাহলে এই যে শক্ত করে আইনগুলোকে ধারাগুলো শাস্তিগুলো বাড়াচ্ছে এগুলো তাদের উপর যে আবার পতিত হবে ওই বুধ শক্তিটা নাই কারণ এরা এত মাতাল মাতাল হওয়ার কারণে তারা এটা উপলব্ধি করে না রেদ নামক এই জঙ্গলি বাহিনী গঠন করেছিল কারা চার দলীয় জোট সরকার রেব নামের এটা একটা জঙ্গলি দস্যু বাহিনী তৈরি করেছে এটা কিভাবে তৈরি করে জানেন ভারতে হইল রেফ ভারতে হইল রেফ আর বাংলাদেশ হল রেড রেপিড অ্যাকশন ফোর্স ভারতেরটা হইল ফোর্স আর এখানে হল ব্যাটেলিয়ন ওইখানে করছে রেফ আর এখানে করছে র্যাব তো দেখবেন যে এদের সব জায়গারই পোশাকের একটা মিল আছে তাদের পোশাকটা কালো জঙ্গলি বাহিনী তো আমি কিন্তু ওই টি ভাইকে এদেরকে বলেছিলাম যে আপনাদের পোশাকটা চেঞ্জ করে ফেলেন সাথে সাথে বললো যেটা কেন আমি বললাম যে এটা দাজ্জালের বাহিনীর পোশাক আর ইহুদিদের পোশাক দাজ্জালের যে বাহিনী হবে সেই দাজ্জালের বাহিনীর যে সদস্যরা হবে তারা হবে ইহুদি এবং তাদের পোশাক হবে কালো আর কালো পোশাক পরিহিত যারা এদেরকে রাসুল উল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম দুর্বৃত্ত বলেছেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম যখন কোন সফর হালতে পাহাড়ে জঙ্গলে কোথাও রাত্রি যাপনের প্রয়োজন হতো তখন সেখানে তাবু ফেলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নি আকরাব হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই হিংস্র বাঘ কালো দুর্বৃত্ত সাপ এবং বিচ্ছু থেকে তখন তারা বলল যে ও এজন্য আমি বলে হ্যাঁ এজন্যই আর কিছু বলল না রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম হিংস্র বাঘ সাপ এবং বিচ্ছুর মাঝখানে বলেছেন এই কালো দুর্বৃত্ত আর এই কালো দুর্বৃত্তদেরকে গড়ে তুলেছিল কারা এই চার দলীয় জুট এদেশে রেব নামে যে এই দস্যু বাহিনী রেব নামের এই দস্যু জঙ্গলি বাহিনী গঠন করেছিল এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা মানুষ নয় এদের প্রশিক্ষণ দেয় দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্ট শিক্ষক ইহুদিরা এরা এই বাহিনীভুক্ত হওয়ার পরই তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য আমেরিকা যায় ওই ইবলিস শয়তানের কাছে শয়তানি প্রশিক্ষণ নিয়ে আসে এই জন্য আর মানুষ থাকে না এরা মানুষের আকৃতিতে সবচেয়ে বেশি নিকৃষ্ট দষ্টু বাহিনীতে পরিণত হয় আর এটা গঠন করেছিল খালেদা আর ওই বাহিনী খালেদার পরিবার সহ সকলকে তার দলকে এমন ভাবে দমন করলো খালেদার ছেলেগুলাকে পঙ্গু বানিয়ে দিল নির্যাতন করে তার একের মেরুদণ্ড ব্যঙ্গে দিল খালেদার এই বাহিনী সেই গঠন করেছিল তার প্রতিপক্ষকে দমন করার জন্য কিন্তু ওই বাহিনী তাকেই দমন করছে আজও করে চলছে আল্লাহ এই কথাটাই বলছেন দুনিয়ার সব সময় এটা প্রযোজ্য হবে আলাইহিম সকল মন্দ আবর্তন তাদের উপরই পতিত যত মন্দ তারা তৈরি করে সেটা ঘুরে ফুরে তাদের উপরে আর এসে পড়বে আর ঠিক তাই এটা পড়ছে তারা আল্লাহ সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে আল্লাহর বাহিনী সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে আল্লাহ এই জন্য তাদেরকে শাস্তি দেবেন আল্লাহ যে কথাটা বলছেন শাস্তি দেবেন আমরা দেখছি দুনিয়া চোখের সামনে আল্লাহ এদেরকে শাস্তি দিচ্ছেন রেব নামের এই দস্যু বাহিনী গঠন করা হয়েছিল কি জন্য এদেশের মুজাহিদিনদেরকে দমন করার জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চায় শয়তানি মতবাদ সমূহকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায় কাফের কুফারদের বানানো সকল প্রকারের ইজম মতবাদ তন্ত্র মন্ত্রকে নির্মূল করে দিয়ে দুনিয়াকে পবিত্র করতে চায় সেই মুজাহিদিন আল্লাহর পথের সৈনিক হকের উপর প্রতিষ্ঠিত এই মুজাহিদ বাহিনীকে দমন করার জন্য এই তাগুতি শয়তান শক্তি এই দস্যু বাহিনী গঠন করেছিল আল্লাহ এই দস্যু বাহিনী দ্বারা এখন তাদেরকে সাহায্য করছেন এই দস্যু বাহিনীর দ্বারা তাদেরকেই সাহায্য করছেন এটাই আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন ওই আল্লাহর শাস্তি দেওয়ার কথাটা ওয়াদাটা এখানে বাস্তবায়িত হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মুনাফিক নারী পুরুষ আল্লাহ এখানে পুরুষ এবং নারী উভয়ের কথাই বলেছেন আল্লাহর কাছে তো সব এলিম উপস্থিত তিনি জানেন এদেশের মধ্যে মুসলিম নামে যেই ধরনের হাসিনা খালেদা নামের আরো যতগুলো ওই কি আছেন আরো অনেকগুলো তো আছে সাহারা মাহারা কতগুলো আছে না সাহারা সাজেদা চুমকি মুমকি মিলে অনেক কিছু চিত্র জগতের নায়িকা নষ্টা বেশা এই সকলগুলোই তো আছে তো এই সকল যে থাকবে আল্লাহ জানেন এই জন্য বলছেন এই নারী মুনাফিক নারী মুনাফিক পুরুষ মুশ্রিক নারী মুশ্রিক পুরুষ এদেরকে আল্লাহ বাদ দেননি এই ধরনের যত নেতা নেত্রীরা আছে আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ শাস্তি দেবেন এই জন্য সেটা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর বাহিনী সম্পর্কে তারা মন্দ ধারণা পোষণ করে এর বিপক্ষে তারা অবস্থান নেয় এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন একজনের দ্বারা আরেকজনকে আল্লাহ শাস্তি দিচ্ছেন এটা আল্লাহর পরিকল্পনা এক শয়তান দ্বারা এক শয়তানকে শাস্তি আল্লাহ দিচ্ছেন আর এদের ওই ডাইনিদের অন্তর্ভুক্ত হয়েছিল ইসলাম নাম ধারণ করে যে সকল দুষ্টগুলো সেই দুষ্ট মুনাফিকগুলো এখানে যে অন্তর্ভুক্ত হয়েছিল এদেরকে সাথে সাথে আল্লাহ পাকাও করেছেন একেবারে সারা শিদে ধরেছেন আল্লাহ যেন বুঝিয়ে দিচ্ছেন ওই ইন্না বাতসা বিকালা সাদিদ তোমার রবের পাকড়াও বড় কঠোর যারা ইসলামের নাম নিয়ে ইসলামকে যারা এদেশে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের নাম নিয়ে তারা এদের বিরোধিতা করেছে তারা ইসলামের নাম নিয়ে কুফরি ধর্ম গণতন্ত্রের পূজা করে আর গণতন্ত্র কুফরি ধর্ম গ্রহণ করে এরা সবগুলো মোরতাদ এবং কাফের হয়েছে তবুও তারা ইসলামের নাম ধারণ করে মুসলিম নাম ধারণ করার কারণে তারা রক্ষা পায়নি আল্লাহ এই মুনাফিক গুলোকেও পাকড়াও করেছেন এটার কারণ হল আল্লাহ বলছেন তাদেরকে তিনি শাস্তি দেবেন আল্লাহ এই ওয়াদা তিনি শাস্তি দিচ্ছেন এই মুনাফিক পুরুষ এবং নারী মুশ্রিক পুরুষ এবং নারী যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণায় পতিত আল্লাহর হুকুম হাকাম বিধি বিধান নিয়ে তারা মন্দ ধারণায় পতিত এই ইসলামের নাম নিয়ে তারা দল গঠন করে মুসলমানদেরকে ইসলামিক সেন্টিমেন্ট ব্যবহার করে তারা মানুষের মধ্যে শাহাদতি জজবা তৈরি করে তারা ক্ষমতায় যেতে চায় আর গিয়ে ইসলামের নাম নিয়ে তারা ব্যবসাখানা চালাতে চায় ইসলামের নাম নিয়ে সুদের দোকান মদের দোকান চালাতে চায় এটা করেনি তাদের দলের দুই প্রধান গিয়ে কি ওই শয়তানি মতাদর্শের মন্ত্রী হয়ে তাগুতের মন্ত্রী হয়ে একজন কি সুদের মন্ত্রী ছিল না কৃষি শিল্প এই দুইটার মন্ত্রণালয় সুদের মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হয় লোন দেওয়া হয় কিসের ভিত্তিতে সুদের ভিত্তিতে তাহলে তার মন্ত্রিত্বকালীন সময় এদেশে যে যতগুলো সুদের লেনদেন হয়েছে সবগুলোর গুনার বুঝা কি তার আমল নামায় যুক্ত হয়নি সবগুলো তার আমল নামায় যুক্ত হয়েছে আর সুদের সর্বনিম্ন গুণাটা হল নিজের মার সাথে জেনা করা সে যতটা লেনদেন হয়েছে সুদের তার পাঁচ বছর ক্ষমতা থাকাকালীন ততটা লেনদেনের কারণে সর্বনিম্ন যে গুণাটা হয়েছে যেন সে তার মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করেছে আরেকটা মন্ত্রী হয়েছিল সুদের বেশাখানার মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী এটা কি বেশাখানার মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হল এদেশের বেশাখানাগুলো তার এই মন্ত্রিত্বকালীন সময়ে তারই দাবি অনুযায়ী দুই লক্ষ রেজিস্ট্রিকৃত পতিতা বেশ এদেশে দেশে যেগুলো লাইসেন্স ছাড়া যেগুলোর হিসাব নাই লাইসেন্স দাঁড়িয়ে দুই লক্ষ ব্যবসা এদেশে আছে এই দুই লক্ষ ব্যবসার সর্দার ছিল সে এই মন্ত্রী মানে কি এদের সর্দারের দায়িত্ব নিয়েছিল এই পতিতারা বেশারা যতবার বেবিচার করেছে সেই বেবিচারের গুণা তার আমল নামায় যুক্ত হয়েছে সে বেশাদের সর্দারের দায়িত্ব নিয়েছিল মুখে উচ্চারণ করেছে ইসলাম আর বিশ্বস্ততার সাথে সে চালিয়েছে বেশাখানা এদের এই পাপ এরা চায় ক্ষমতায় যাওয়ার জন্য যে যেভাবেই হোক গিয়ে তারা ওই বেশাখানাও চালাবে সুদের মন্ত্রণালয়ে চালাবে ওই ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা আইন দ্বারা এরা বিচার পায়সালাও করবে সবকিছুই তারা করবে কুফরির কিছুই বদলাবে না ইসলামের কিছুই মানবে না কিন্তু তাদের সাইনবোর্ডটা থাকবে ইসলাম আল্লাহ সুবাহ তাদের এই অসৎ মানসিকতার কারণে তাদেরকে শাস্তি দিচ্ছেন এদের চিন্তার জগৎটা আজ এত বিকৃত এত নির্বুধ এবং অজ্ঞ এগুলা এত মূর্খ যে কোরআন হাদিস কিছুই বুঝে না এই জঙ্গলিগুলো এই নির্বুধ মূর্খরা যদি কোরআন হাদিসের সামনে এসে হাজির হতো তাহলে বুঝতে পারত তাদেরকে জিজ্ঞাসা করলেই বলে গণতন্ত্র ছাড়া ইসলাম কিভাবে কায়েম করা যাবে তাদের মাথা এটা ঢুকে না এত নির্বুধ এত ভুলব কেগুলো যে ইসলামকে বিজয়ী করার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এর প্রদর্শিত পন্থাটাই যে একমাত্র পন্থা এই কথাটা তাদের মাথায় ঢুকে না তাদের মাথায় ঢুকেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র পন্থা হল আব্রাহাম লিঙ্কনের প্রদর্শিত পন্থা যেই পদ্ধতিতে পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয় যেই পদ্ধতিতে সমাজবাদ প্রতিষ্ঠিত হয় যেই পদ্ধতিতে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয় যেই পদ্ধতিতে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত হয় ওই একই পদ্ধতিতে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ওই কুফরি মতবাদগুলো সেগুলোর সাথে ইসলামের তফাত তারা বুঝতে পারে না এরা এত নির্বুধ হয়ে গেছে সামান্য বিবেক বুদ্ধি থাকলেও ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান থাকলেও এটা বুজার কথা কিন্তু আল্লাহ তাদের সেই বুধ শক্তি হরণ করে নিয়েছেন তাদের পথ ভ্রষ্টতার কারণে তারা জেনে বুঝেই যেহেতু কুফরি গণতন্ত্রকে তারা গ্রহণ করেছে গণতন্ত্রের প্রতি বুঝে শুনে ইমান এনেছে এই জন্য সেই গণতন্ত্রটাকে তাদের জন্য তিনি পছন্দ কনীয় করে দিয়েছেন এটা ছাড়া আর কোনো প্রতি তারা বুঝে না আর এই কারণে তাদের এই কুফরি আঁকিদার কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন এটা আল্লাহর ওয়াদ আল্লাহ এখানে বলে দিয়েছেন আল্লাহ মুনাফিক পুরুষ এবং নারী মুশ্রিক পুরুষ এবং নারী যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণায় পতিত তাদেরকে আল্লাহ সাক্ষী দেবেন আর তারা যে সকল মন্দ ধারণা পোষণ করে তাদের নিজেদের জন্য যত পন্থা আবিষ্কার করে যত মুক্তির পথ উন্নতির পথ তারা আবিষ্কার করে এ সবগুলো হল মন্দ আর এই পরিণতি সবগুলো তাদের উপরই আবর্তিত হবে এর যাতা করে তারাই পৃষ্ট হবে এ থেকে তারা রেহাই পাবে না আর বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন ক্রুদান্বিত হয়েছেন আল্লাহর গজব তাদের প্রতি আল্লাহ তাদেরকে অবিশপ্ত করেছেন আর আল্লাহ যদি কারো প্রতি অসন্তুষ্ট হন রাগান্বিত হন আর অবিশপ্ত করে দেন তার বাছার আর কোনো পথ থাকতে পারে না সে আল্লাহর কাছে আর কোনো আশ্রয় পাবে না এরা অভিশপ্ত আল্লাহর গজবে পতিত আহাদুম জাহান নাম এবং এদের জন্য আল্লাহ জাহান নাম তৈরি করে রেখেছেন কি জন্য তারা আল্লাহর দিনকে একমাত্র দিন হিসেবে গ্রহণ করেনি আল্লাহর দিনের সাথে মানুষের তৈরি করা অন্যান্য দিন কেউ তারা গ্রহণ করেছে একদিকে ইসলামের কথাও বলে অন্যদিকে মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র ইজম মতবাদকেও তারা ধর্ম হিসেবে গ্রহণ করে এই জন্য এদের ঠিকানা হল জাহান নাম যারা মনে করে ইসলামকে বিজয়ী করার জন্য গণতন্ত্র ছাড়া আর কোনো উপায় নাই তারা মূলত আল্লাহর গজবে পতিত এবং এরা মুরতাদ এবং এরা কুফুরিতে লিপ্ত মসবিরা আর জাহান নামটা হলো সবচেয়ে নিকৃষ্ট আবাস সেখানে ওই আবাস তোলে তারা কঠিন আজাবে লিপ্ত হবে তো আল্লাহ সুবহান আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর কোরআন মজিদ আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك